บุ๊กทูสามสิบสาม เตทริช เตทริช ที่สถานีรถไฟ เรลสเตชันเรลสเตชันรถไฟไปเบอร์ลินเที่ยวต่อไปออกเมื่อไหร่คะบาร์ลินเนจุนนู পরবর্তী ট্রেন কখন আছে বার্লিনের জন্য পরবর্তী ট্রেন কখন আছে প্যারিসের জন্য পরবর্তী ট্রেন কখন আছে প্যারিসের জন্য পরবর্তী ট্রেন কখন আছে পাই লন্ডন รถไฟไปลอนดอนเที่ยวต่อไปออกเมื่อไหร่คะ লন্ডনের জন্য পরবর্তী ট্রেন কখন আছে লন্ডনের জন্য পরবর্তী ট্রেন কখন আছে জন্য পরবর্তী ট্রেন কটার সময় আছে ওয়ার্সের জন্য পরবর্তী ট্রেন কটার সময় আছে รถไฟไปสต็อกโฮล์มออกกี่โมงคะ স্টকহোমের জন্য পরবর্তী ট্রেন কটার সময় আছে স্টকহোমের জন্য পরবর্তী ট্রেন কটার সময় আছে รถไฟไปบูดาเปสต์ออกกี่โมงคะ বুডাপেস্টের জন্য পরবর্তী ট্রেন কটার সময় আছে বুদাপেস্টের জন্য পরবর্তী ট্রেন কটার সময় আছে ดิฉันต้องการตั๋วไปมาดริดหนึ่งที่ค่ะ আমার মাদ্রিদের একটি টিকিট চাই আমার মাদ্রিদের একটি টিকিট চাই ดิฉันต้องการตั๋วไปปรากหนึ่งที่ค่ะ আমার প্রাগের একটি টিকিট চাই আমার প্রাগের একটি টিকিট চাই ดิฉันต้องการตั๋วไปเบิร์นหนึ่งที่ค่ะ আমার বার্নের জন্য একটি টিকিট চাই আমার বার্নের জন্য একটি টিকিট চাই รถไฟถึงเวียนนาเมื่อไหร่คะ ট্রেন ভিয়েনাতে কখন পৌঁছাবে ট্রেন ভিয়েনাতে কখন পৌঁছাবে รถไฟถึงมอสโกเมื่อไรคะเทรนมอสโกเตก็คุณปูชับเทรนมอสโกเตก็คุณปูชับรถไฟถึงอัมสเตอร์ดัมเมื่อไรคะเทรนอัมสเตอร์ดัมเก็คุณปูชับเทรนอัมสเตอร์ดัมเก็คุณปูชับดิฉันต้องเปลี่ยนรถไฟไหมคะ আমাকে কি ট্রেন বদল করতে হবে আমাকে কি ট্রেন বদল করতে হবে ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে ট্রেনে কি স্লিপার আছে ট্রেনে কি স্লিপার আছে ดิฉันต้องการตั๋วไปบรัสเซลหนึ่งเที่ยวค่ะ আমার ব্রাসেলে যাবার জন্য একটা টিকিট চাই আমার ব্রাসেলসে যাবার জন্য একটি টিকিট চাই ดิฉันต้องการตั๋วกลับโคเปนเฮเกนค่ะ আমার কোপেনহেগেন থেকে ফিরবার জন্য একটা টিকিট চাই আমার কোপেনহেগেন থেকে ফেরবার জন্য একটা টিকিট চাইที่นั่งในตู้นอนราคาเท่าไหร่คะ স্লিপারে একটা বার্থের খরচ কত স্লিপারে একটা বার্থের খরচা কত